আলোচনা হয়েছিল বাসারিয়াতুর রসুল রসুল সাল আলহি ওয়াসাল্লাম মানব ছিলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বুখারি শরীফেরা খাদিসে বর্ণিত উম্মে সালামা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুলে পাক সাল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইন্নামা আনা বাসারুন নিশ্চয় জেনে রাখো আমি একজন মানুষ ওয়াইন্নাকুম তাখতাসিমুন ইলাইয়া তোমরা আমার কাছে বিভিন্ন বিষয়ে তোমাদের বিবাদপূর্ণ বিষয়গুলো বিভিন্ন মামলা তোমার আমার কাছে পেশ করছো আলহানা আলহানা আল্লাহ আইয়াকুন আলহান হতে পারে তোমাদের মধ্যে কেউ বাকপটু দলিল প্রমাণ পেশ করার ক্ষেত্রে একজনের চেয়ে আর বেশি বাকপটু হতে পারো কথার মার প্যাচ কৌশল খুব ভালো জানে যে কারণে হতে পারে আসল অধিকার যার সে অত বাকপটু না হওয়ার কারণে যে বেশি বাকপটু যে বেশি কৌশলী তার কথার প্যাচে আমি হয়তো তার পক্ষে রায় দিয়ে ফেলতে পারি এমন যদি ঘটনা ঘটে ফাকদি লাহু আলা নাহবে মা আসমাউ তোমরা যেরকম বলো তোমাদের কথা শুনে আমি সে অনুযায়ী ফয়সলা করি ফামান হুমিন হককে আখি আন সুতরাং যদি আমি তার অন্য কোনো ভাইয়ের হক বা অধিকার কারো জন্য ফয়সলা করে দেই ফালাহু সে যেন এটা গ্রহণ না করে আমি ফয়সলা করে দিচ্ছি বলেই এটা হালাল হয়ে গেল এটা তার জন্য বৈধ হয়ে গেল এটা যেন মনে না করে বরং যদি অন্যায়ভাবে কোনো ফয়সলা হয়ে যায় এরপরে এটা গ্রহণ করো তো জেনে রাখবে ফাইন্নামা আক্তাউলাহু কেতামিনার নার আমি তার জন্য যেন জাহান নামের আগুনের একটা অংশ আমি তার জন্য ফয়সলা করে দিলাম বুখারি শরীফের একটা সই হাদিস এ হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল জাল্লার রাসুল সাল আলহি ওয়াসাল্লাম কোন ফেরেস্তা ছিলেন না বা আল্লাহ ছিলেন না আলেমুল গায়েব ছিলেন না বরং তিনি মানুষের কথাবার্তা শুনে তার মাধ্যমে বিচার ফয়সলা করতেন এরকম ভাবে মুসলিম শরীফের আরো একটা হাদিসে বর্ণিত হয়েছে ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আজকুরু কামাত আজকুরুন ও আনসা কামা তানসাউনা নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ তোমরা যেরকম কোন জিনিসকে মনে রাখতে পারো আবার কোনোটা ভুলে যাও আমি সেরকম ভাবে কোনোটা মনে রাখতে পারি কোনোটা ভুলে যাই মুসলিম সাহেবের হাদিস এভাবে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম নিজের বাসারিয়তকে মানুষের রাসুল মানুষ হওয়াটাকে স্পষ্ট করে দিলেন এছাড়া কোরআনুল করিমের অনেক আয়াত থেকেও প্রমাণিত হয় যে রাসুল্লাহ সাল্লাহ মানুষ ছিলেন যা গত জুমাতে অনেকগুলো আলোচনা করেছিলাম আর সঙ্গে এটাও বলেছিলাম যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মানুষ তবে তিনি মহামানব এই জন্য আল্লাহ রাবুল আলমিন মানবতার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 আব্দের কাছে তার গোলামের কাছে সে ওহি করলেন যা ওহি করেছেন এরকম ভাবে সুরায় কাহাফের এক নম্বর আয়াত আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আব্দিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু আওয়াজা যে সকল প্রশংসা সে আল্লাহর যিনি তার আব্দের উপরে তার গোলামের উপরে কিতাবকে নাজিল করেছেন এখানে আব্দেহি আসলো এরকম ভাবে সুরায় জিনের উনিশ নম্বর আয়াতে আছে وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا لما قام عبد الله যখন আল্লাহর বান্দা দাঁড়িয়ে ইবাদত করছিল এমনি ভাবে আমরা ইসলাম গ্রহণ করতে গিয়ে ছোটবেলায় মুখস্থ করেছি আশহাদু আল্লাহ ইলাহা ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল নাকি বলেছি ও আসাদু আন্না মুহাম্মাদান নূরুহু ওয়া রাসূলু আল্লাহর জাতি নূর আল্লাহর অংশ এইগুলো আমরা বলি নাই এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা আমরা সাক্ষ্য দিয়েছি আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আব্দ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এই গোলাম হওয়াটাই একটা মাখলুকের জন্য সবচেয়ে বড় স্তর বড় মাকাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন মুসনাদে আহমদের হাদিস عن انس بن رضي انس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال انا محمد بن عبد الله আমি মুহাম্মদ এবনে আবদুল্লাহ আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আবদুল্লাহ রাসুল হু আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল আল্লাহ মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহ আজ্জা আল্লাহর কসম আমি পছন্দ করি না যে আল্লাহ তালা আমাকে যে স্থান যে মাকাম দান করেছেন তোমরা আমাকে তার চেয়ে বেশি উপরে তুলে নিবে আমাকে আল্লাহ তালা তার বান্দা বানিয়েছেন তার গোলাম বানিয়েছেন আমি আল্লাহ নই আল্লাহর কোনো অংশ নই এ হাদিসটা মুস্তাদে আহমদ এই কিতাবের বৈরুতের ছাপার প্রথম খণ্ডের একশো তিপ্পান্ন আবার দুইশো একচল্লিশ নম্বর হাদিসে আছে এমনি ভাবে বুখারি শরীফের হাদিস অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি লা ইবনে তোমরা সেরকম ভাবে আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না যেরকম ভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ইবনে মারিয়মকে নিয়ে ঈসা আলাইহ সালামকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে তারা আল্লাহর পুত্র বানিয়েছে তোমরা আমাকে এরকম নিয়ে বাড়াবাড়ি করবে না আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না ইন্নামা আনা আব্দুহু আমি হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর আব্দ ফাকুলু আব্দুল্লাহ রাসূলুহু তোমরা বলো আব্দুল্লাহ রাসূলুহু আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল আমরা সেজন্যই সাক্ষী দেই আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর আব্দ আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল এটা আমি পরিষ্কার করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন আল্লাহ খালেক আর বাকি সব কিছু হচ্ছে মাখলুক আল্লাহ ছাড়া যা কিছু আছে এই সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম সুতরাং পরিষ্কার হলেও لا يمكن الثناء كما كان حقه بعد خدا বুজুর্গ তুই কিসসা মুখতাসার আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়ে আলোচনা করতে গিয়ে যে যত আলোচনাই করেছে শেষ পর্যন্ত একটা কথাই বলেছে আল্লাহর পরে কার পরে আল্লাহর নবীর প্রশংসা আল্লাহর নবীর সিরাত বয়ান করে দুনিয়ার অনেক কবি কবিতা লিখেছেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ নবীর অনেক প্রশংসা করেছেন দুনিয়ার যত কবি সাহিত্যিক তারা যত কিছুই লিখেছেন অনেক কবিতা এরকম আছে গায়াতে দারাদ নাসাদিরা পায়া শেখ আলাই আল্লাহর নবীর সানে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন কবিরা অনেক কিছু লেখে কিছু সহি লেখে কিছু বাড়াবাড়িও করে এই যে আপনারা দুরুদ শরীফ পড়েন বলা গেল ওলা দুরুদ শরীফ পড়েন প্রায় বক্তাই দুরুদ শরীফ পড়তে গেলে আল্লাহর নবীর শিখানো অনেক দুরুদ হাদিসে বলা আছে সেই দুরুদগুলো আলোচনা আসে না আমাদের দেশের অনেক বড় বড় কণ্ঠশিল্পীরা মাহফিলের শুরুতে আল্লাহ তারা সুন্দর কণ্ঠ দিয়েছেন তো ওগুলো দিয়ে সুন্দর করে কি করেন কবিতা পড়েন বা ওলা মহাব্বাতের সঙ্গে পড়ুন বলে দুরুদ শরীফ পড়ুন বালাগাল ওলা কোন দুরুদ শরীফ যদি কেউ দেখাতে পারে আপনারা আমাকে মেম্বারে খুঁটির সঙ্গে বানবেন এই যে মেহরাবটা আছে না এই মেম্বার তার খুঁটির সঙ্গে বানবেন বানতে পারলেন যে বেটা কি বললি হাদিসে নাই বলে এটা দুরুদ শরীফ নাই এটা শেখ সাদির একটা কবিতা গুলিস্তা বুস্তা নামক কিতাব আছে একটা আপনারা ইরানের দূতাবাস আছে কালচারাল সেন্টার আছে এখানে পনেরো নম্বরে একটা সোজা রাস্তায় গেলে ওইখানে গিয়ে বলবেন যে শেখ সাদির কবিতার বই আছে গুলিস্তা বুস্তা ওইগুলো আমাকে দেন তো তারা আপনাকে গুলিস্তা বের করে দিবে এই গুলিস্তান কিতাবে আপনি খুলে দেখবেন লেখা আছে বালাগাল ওলা মেকামালিহি এটা আমি বলেছিলাম যে কবিরা অনেক কিছু বাড়াইয়াও লেখে এটার মধ্যে তাই আছে বালাগা মানে পৌঁছিল আল উলা মানে সর্বোচ্চ মাকাম স্থানে বেকামালিহি মানে নিজের যোগ্যতায় তার অর্থ এই যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজ যোগ্যতায় উচ্চ মাকামে উপনীত হয়েছেন এটা কি কোরআন সুন্না মোতাবেক সঠিক সুরা অধ্যা করেন না আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া আপনাকে আল্লাহকে ইয়তিম পান নাই ফাওয়া আপনাকে আশ্রয় দিয়েছেন অওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনাকে পথের দিশাহীন পেয়েছেন আপনাকে আল্লাহ হেদায়েত দান করলেন অওয়াজাদাকা আইলান ফাআগনা আপনাকে আল্লাহ তাআলা খালি হাতে পেয়েছেন আপনাকে ধনী করে দিয়েছেন কোরআনে আরো স্পষ্ট আছে মা কুংতা তাদের ইমাল কিতাব ওয়ালাল ইমান আপনি জানতেন না কিতাব কি জিনিস ইমান কি জিনিস জাল জালনাহু নূরান নাহদি বিহি মান সাউ আমি বরং কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দিয়েছি আপনি জানতেন না মাল কিতাব ওয়ালাল ইমান কিতাব কি জিনিস ইমান কি জিনিস আপনি কিছুই জানতেন না এরকম স্পষ্ট করে দিলেন আর আমরা অতি মহব্বতে গিয়ে বললাম বালাগাল ওলা মহব্বতের সঙ্গে পড়ুন জোরে সরে বলুন সুরে সুর মিলিয়ে পড়ুন তালে তাল মিলিয়ে পড়ুন কয়েকদিন পর নামাজেও বালাগাল পড়া শুরু করে কিনা আল্লাহ ভালো জানে এজন্য মনে রাখতে হবে ওই এক বুড়ি হুজুরদেরকে দাওয়াত দিছিল ওনার একটা গালে ব্যথা হয়ে গেছে গাল ফুলে গেছে আর হুজুরা তো ভালো করে পড়তো জানা মিলাদ যারা পড়ে ভালা গাল ফুলা বেকামালিহি মহিলা গেছে খেপে যে আমার একটা গাল ভালো আছে এটা ফুলতে বলো আমি দোয়া করতে বললাম একটা ফুলা গাল ভালো হওয়ার জন্য আর তার ভালা গাল ফুলা এই যে বালা গাল ফুলা দখল করে নিল সব জায়গাগুলোকে দুরুদের স্থান দখল করে নিয়েছে এজন্য আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যে মানুষ কোরআন ও সুন্না থেকে তার দলিল পেশ করেছিলাম আজকের আলোচ্য বিষয় আল গুলু ফিদ্দিন ফিল আম্বিয়াওয়াল মুরসালিন নবী রসুলদেরকে নিয়ে যুগে যুগে লোকদের বাড়াবাড়ি এবং আমাদের উম্মতের মধ্যেও বাড়াবাড়ি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের সুরায় নেসার একশো একাত্তর নম্বর আদে বলছেন ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম হে আহলে কিতাবরা আসমানের কিতাব যারা পেয়েছো তোমরা শুনে রেখো লা তাগলু ফি দীনিকুম তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না লা তাগলু গুলু করো না বাড়াবাড়ি করো না ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক বাড়াবাড়ি করতে গিয়ে তোমরা আল্লাহর উপরে এমন কথা বলো না যেটা সত্য নয় সত্য ছাড়া কোনো কথা বলো না আল্লাহ যা বলেছেন এর বাহিরে তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো না যে আল্লাহ এটা বলেছেন এটা বললেন কি জন্য আল্লাহ তারা বলছেন ইন্নামাল মাসিহ ঈসা বুনু মারিয়ামা জেনে রাখো মাসিহ ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহি তিনি আল্লাহর রাসূল ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম তিনি আল্লাহর কালিমা কুন এই শব্দ দিয়ে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল কাহাইলা মারিয়াম অরুহ মিনহু আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে তাকে রুহু দেওয়া হয়েছে সুরায় নেসার একশো একাত্তর নম্বর আয়াত এমনি ভাবে সুরায় মায়দার সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইয়া আহলাল কিতাব কুল আহলাল কিতাব হে নবী আহলে কিতাবদেরকে বলে দিন হে আহলে কিতাব ওহে আসমানি কিতাবের অনুসারীরা শুনো লা তাগলু গায়রাল হাক্কে তোমরা তোমাদের দিনের মধ্যে অন্যায় ভাবে অসত্য ভাবে বাড়াবাড়ি করো না অজ্ঞাত অসত্য ভাবে তোমরা বাড়াবাড়ি করো না আকৌমিন তোমরা ওই সমস্ত লোকদের মন গড়া কথার অনুসরণ করো না আহওয়া আকৌমিন ওই সমস্ত সম্প্রদায় ওই সমস্ত লোকেরা যারা নিজেরা তৈরি করে বলে মন গড়া কথা বলে যারা কদ্দল্লু মিন কবলু যারা ইতিপূর্বে নিজেরা পথভ্রষ্ট হয়েছে ও আবল্লু কাসিরা এবং অনেক মানুষকে তারা পথভ্রষ্ট করেছে অদল্লু আনসাওয়া ইসাবিল এবং তারা নিজ আল্লাহর সঠিক পথ থেকে সরে গেছে এদের অনুসরণ করো না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামও একদিন এমনি আব্বাসকে সাথে নিয়ে হজের সময় মুজদালেফার মাঠে বললেন যে একটা কাজ কর কিছু পাথর নিয়ে আসো পাথর ওই যে শয়তানকে মারার জন্য জমরাতে মারার জন্য এমনি আব্বাস বলেন কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী উটের পিঠে বসেছিলেন সে অবস্থায় আমাকে বললেন কিছু পাথর নিয়ে আসো এল কাতলি হাসান কিছু পাথর টুকরা নিয়ে আসো আমি ছোট ছোট কিছু পাথর নিয়ে আসলাম যেগুলো আপনার কি বলে চনাবুটের দানার সমান আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম এগুলোকে নিজের কাপড়ে পরিষ্কার করলেন কাপড়ে মুছে নিলেন ওয়াকুল এবং বললেন আমসালু হা উলায় ফার্মু ও আমার সাহাবিরা তোমরা এই ধরনের পাথর মারবে এর চেয়ে বড় পাথর না সুম্মা কালা ইয়াহান্নাস এরপরে বলেন হে লোক সকল ইয়াকুমুদ্দিন খবরদার তোমরা নিজেদেরকে দিনের মধ্যে বাড়াবাড়ি করার থেকে নিজেদেরকে হেফাজত করবে বাঁচাবে দিন ইসলামের মধ্যে কোন প্রকার বাড়াবাড়ি করার থেকে নিজেদেরকে হেফাজত করবে ফাইন্নাহু আহলাকামান কানা কবলাকুম আল গুলু ফিদ্দিন কারণ তোমাদের আগে যে সমস্ত আসমানি কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের অনুসারীরা পথভ্রষ্ট হয়েছে গোমরা হয়েছে এবং ধ্বংস হয়েছে দিন ইসলামের মধ্যে বাড়াবাড়ি করার কারণে সুনান এবনে মাজা এরকম সুনানে নাসাই মুস্তাদে আহমাদ এসব হাদিসের কিতাবগুলো হাদিসটা বর্ণিত আছে আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম যে বিষয়টা সাবধান করে গেলেন আল গুলুফিদ্দিন দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে নিষেধ করে গেলেন লোকেরা সেগুলো করেছে আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে খ্রিস্টানেরা আকিদার ক্ষেত্রে গুলু করলো বাড়াবাড়ি করলো ইসা আলাইহ সালামকে নিয়ে এবং শেষ পর্যন্ত তাকে মানুষের মর্যাদার থেকে নিয়ে আল্লাহর উলুহিয়ত পর্যন্ত বসিয়ে দিল আল্লাহর ছেলে বলে তারা দাবি করল শিয়ারা আলী রাদি আল্লাহ আনহুকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে একদল আলীকে আল্লাহ বানিয়ে ফেলল আর একদল দাবি করলো আলী হচ্ছেন মাসুম এবং খলিফা বিলা ফসল যে কারণে তারা আবু বকর ওমর ওসমান সহ এ সমস্ত খলিফাদেরকে এবং এই খলিফাদের যারা অনুসরণ করেছে তাদেরকে মুরতাদ এবং কাফের বলে আখ্যায়িত করেছে এমনি ভাবে আর এক দল হল সুফি যারা সুফিবাদ তথা মারেফাত পন্থী এরা দাবি করলো অলিদের কিনে বাড়াবাড়ি করলো অলিদের কিনে বাড়াবাড়ি করতে করতে বলো অলিরা নিষ্পাপ অলিরা মরে না আলা আল্লাহ অলিরা মৃত্যুবরণ করে না এবং অলিরা যা বলে বিনা দলিলে তা মেনে নিতে হবে অলিদের কথায় পীরের কথার কোনো ভুল ধরা যাবে না যদি পীর শরিয়ত বিরোধীও কোনো কথা বলে তাহলেও তা বিনা বাক্যে মেনে নিতে হবে এটার উপরে কোনো কথা বলা যাবে না এটা সব পীরদের তরিকার মধ্যে আছে বেলা ইস্তেফনা কোন পীরের থেকে ব্যতিক্রম নয় যদি কেউ দাবি করে যে হকানি পীরদের কেতাবে নাই আমি কেতাব খুলে দেখাবো প্রত্যেকটা পীরের কিতাবে লেখা আছে পীর যদি তোমাকে কোনো হুকুম করে তোমার দৃষ্টিতে সেটা শরিয়াত বিরোধী হয় তাহলে বিনা বাক্যে মেনে নিবে কারণ সে আল্লাহর থেকে হয়তো এটা ভিন্ন রকম জানে এমনকি সুফিদের মধ্যে যারা বেশি বাড়াবাড়ি করেছে তারা লিখেছে তুমি যদি দেখো তোমার পীর কোন মহিলার সঙ্গে জেনা বিচার লিপ্ত হয়েছে তাহলে তুমি তাকে গোসলের পানি আগাইয়া দাও তাকে ভুল ধরো না কারণ সে যদিও বাহ্যিকভাবে জেনার বিচারে লিপ্ত আছে প্রকৃতপক্ষে সমুদ্রে কোনো নৌকা ডুবে যাচ্ছে ওই নৌকার ছিদ্র বন্ধ করছে নওয়াজ জালেক কি মারাত্মক কথা এভাবে বাড়াবাড়ি করছে অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে বুজুর্গদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে তারা যা বলবে বিনা বাক্যে মেনে নিতে হবে তাদের কাছে সাহায্য চাওয়া যাবে তারা বিপদে উদ্ধার করে উদ্ধার করে তাদের মধ্যে স্তর আছে কেউ গাউস কেউ গাউসুল আজম কেউ আতা বক্স কেউ গঞ্জে বক্স কেউ বন্দা নওয়াজ কেউ খাজা নওয়াজ কেউ গরিব নওয়াজ বিভিন্ন স্তর তাদেরকে দিয়েছে এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত পর্যন্ত তারা পরিবর্তন করে ফেলতে পারে এ হলো আকিদার ক্ষেত্রে বাড়াবাড়ি আর একটা হচ্ছে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি আমলের ক্ষেত্রে ফরজকে মুস্তাব মুস্তাবকে ফরজ এরকম ভাবে বাড়াবাড়ি করা আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না খ্রিস্টানরা এহুদিরা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে কোরআনের সুরায় তওবার ত্রিশ নাম্বার বলা হয়েছে ওয়াকালাতিল ইয়াহুদ ওজাইর ইবনুল্লাহ ইহুদিরা বলল ওজায়ের আল্লাহর পুত্র ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ আর খ্রিস্টানরা বলল মাসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আল্লাহ তারা বলছেন যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু এটা তাদের মুখের কথা যা আগের লোকদের কাফেরদের সঙ্গে মিলে যায় কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন এমনি ভাবে এই ওজায়েরকে আল্লাহর পুত্র কেন বলল এটা আমাদের বোঝা উচিত ওজায়ের আলাইহিস সালাতু আসসালাম মূলত বুখতে নাসার যখন বনি ইসরায়েলদের উপর হামলা করলো এবং বাইতুল মুকাদ্দাস দখল করল এবং তাওরাত যারা পড়তে জানত তাদের সবকে মেরে ফেলল ওজায়ের তখন ছিল একটা ছোট বাচ্চা কিশোর ওজায়েরকে বোখতান আসার হত্যা করে নাই ফাতারা কাহু তাহলে হাফেজে তাওরাত তাওরাতের হাফেজদের মধ্যে সব মেরে ফেলেছিল কিন্তু ওজায়ের ছোট হয় তাকে মারে নাই সেও হাফেজ তাওরাত ছিল ফালাম্মা তোফি ওজায়ের বে বাবেল ওজায়ের যখন বাবেলে অফাত পেল সেই ঘটনা কোরআনে আছে ওজায়ের আলাইহি সালাম একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন ওই জনপদের উপরে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছিলেন সব কিছু এলোমেলো হয়েছিল আল্লাহ তালা সেটাও কোরআনে বলে দিয়েছেন সুরায় বাকারার দুইশো উনষাট নম্বর আয়াতে أو كالذي مر على قرية وهي خافية على عروشها ওই ব্যক্তির মতো যে একটা জনপদ দিয়ে অতিক্রম করছিল ওই জনপদবাসী এবং জনপদ সবকিছু তাদের সিংহাসন তাদের বিল্ডিং তাদের গুলোর উপরে ধরাশায়ী হয়েছিল সবগুলো বিধ্বস্ত হয়েছিল তখন ওই ব্যক্তি মানে ওজায়ের মনে মনে ভাবলেন যে আল্লাহ এগুলো কেমনে জীবিত করবেন অস্বীকার না পদ্ধতি নিয়ে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলমিন তার নবীদের থেকে এতটুকু আশা করেন না আল্লাহ তালা ওজায়েরকে বললেন মা মরো ফামা তাহুল্লাহ আমিন ওজায়ের আলাইহ সালাতাম ওখানে মরে গেলেন একশো বছর পর্যন্ত মরে থাকলেন সুম্মা বাসাহু এরপরে আল্লাহ তালা তাকে জীবিত করলেন কামলা বিস্তা আল্লাহ জিজ্ঞেস করলেন ওজায়ের কয়দিন ছিলা কয়দিন তুমি ঘুমিয়েছিল কয়দিন মৃত্যু অবস্থায় ছিলে তো উনি যেদিন মরলেন সেদিন আসরের সময় মরছিলেন অথবা সকালবেলা মরেছিলেন তো সকালবেলা মরলে হয় একদিন আর আসরের পরে মরলে হয় আধা দিন উনি বললেন উনি মনে করলেন যে যেদিন জীবিত হয়েছি ওই দিনের সন্ধ্যা এটা কালা কামলা বিস্তা তুমি কতদিন মরেছিলে কয়দিন ছিলে তিনি বললেন একদিন বা একদিনের কিছু অংশ আল্লাহ তা বলেন না তুমি তো বরং একশো বছর পর্যন্ত মরেছিলে তুমি তোমার খাদ্য এবং পানির দিকে তাকিয়ে দেখো এগুলো কোনো নষ্ট হয় নাই আল্লাহ তারা ওগুলো একেবারে যেরকম ছিল ওরকম রেখে দিলেন ইলা পক্ষান্তরে তুমি যে গাধাটার উপরে সওয়ার হয়ে যাচ্ছিলে সেই গাধাটার দিকে তাকাও দেখো গাধাটার অবস্থা কি গাধা দেখে যে মরে শুকিয়ে ওর হাড্ডিগুলো সাদা হয়ে গেছে গোস্তের কোনো চিহ্ন নাই একেবারে হাড্ডি পুরাতন হয়ে সাদা একশো বছরে যা হওয়ার তাই হয়েছে আল্লাহ তারা বলছেন আমি তোমাকেও বুঝাইলাম এবং তোমাকে দেখে লোকেরাও বুঝবে সমস্ত মানুষদের জন্য তোমাকে আমি একটা নিদর্শন বানিয়েছি এবারে দেখো তোমার সবকিছু কেমনে ঠিক করি কেমনে জীবিত করি তুমি তো বললা কেমনে আল্লাহ জীবিত করবেন এবারে দেখো অঞ্জুর ইলালে তুমি হাড্ডিগুলোর দিকে তাকাও তোমার গাধার হাড্ডি একটা একটা জায়গায় এক একটা ছড়িয়ে আছে দেখো আমি কিভাবে এগুলোকে জমা করছি সুম্মা লাহমা এরপরে তার ভিতরে আবার কেমনে গোস্তগুলো জমা করছি একেবারে মাটির মধ্যে যেখানে যে অংশ ছিল মিশে সবগুলো আবার তাজা গোস্ত হয়ে হাড্ডির সঙ্গে মিশে যাচ্ছে ফালাম্মা তাবাইয়া আল্লাহু যখন তার সামনে বিষয়টা স্পষ্ট হয়ে গেল ওজায়ের বললেন আমি বিশ্বাস করি আমি জানি যে আল্লাহ তালা সব কিছুই করতে পারেন সুরায় বাকারার দুইশো উনষাট নাম্বার আয়াত একশো বছর পরে যখন তিনি জীবিত হয়ে বাড়িতে গেলেন এখন বাড়িতে গেলে তার মা গেছে বুড়ি হইয়া কেউ তাকে চিনে না স্ত্রীও চিনে না লোকেরা বলল যে তুমি একটা কাজ করো ওজায়ের মুখস্থ তাওরাত মুখস্থ ছিল আর বাকি সবগুলোকে মেরে ফেলা হয়েছিল তুমি যদি পারো তাহলে তাওরাত মুখস্থ বলো তাওরাত লিখে দাও এরপরে ওজায়ের যখন তাওরাত লিখে দিলেন এবং তিনি তাওরাত মুখস্থ শুনালেন তখন লোকেরা বলল আরে হাদা ইবনুল্লাহ এটা তো আল্লাহর পুত্র আল্লাহর পুত্র বলেই তাকে আল্লাহ তালা কোরআন তাওরাত মুখস্থ করাই দিয়েছেন আল্লাহর পুত্র বানিয়ে ফেললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন ওয়াকালাতিন ইয়াহুদু ইহুদিরা বলল ওজায়ের ইবনুল্লাহ ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র এমনিভাবে খ্রিস্টানরা কেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলল কারণ ঈসা আলাইহিস সালাতু সালাম প্রথমত নিজ বিনা বাপে সৃষ্টি হয়েছেন এরপরে আবার তিনি জন্ম অন্ধ লোকের চোখে হাত বুড়ালে চোখ ভালো হয়ে যেত আল্লাহর হুকুমি আবরাস কুষ্ঠ রোগীদের গায়ে হাত বুলালে তারা ভালো হয়ে যেত আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিদেরকে জীবিত করতে পারতেন এই সব কারণে খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র এইভাবে লোকেরা যুগে যুগে নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতিবাদ করেছেন কোরআনে কোরআনুল করিমের সুরায় মায়দার বাহাত্তর থেকে সাতাত্তর নাম্বার আয়াত পর্যন্ত পড়লে পাবেন আল্লাহ তারা বলছেন لقد কাফার الذين قالوا ان الله هو المسيح ابن নিশ্চয় কাফের হয়ে গেছে ওই লোকেরা কাফের হয়ে গেছে ওই লোকেরা যারা বলে ঈসা আলাইসালাম আল্লাহর পুত্র তারা তো আল্লাহকে বিশ্বাস করত আল্লাহর এবাদত করত খালি ঈসা নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে আল্লাহর পুত্র বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু নিশ্চয় কাফের হয়ে গেছে ওই সমস্ত লোকেরা যারা বলে ঈসা আল্লাহর পুত্র ওয়াকাল আল মাসিহ ইয়া বানি ইসরাইল অথচ ঈসা আলাইহিস সালাম নিজে মানুষদেরকে বললেন হে বনি ইসরাঈল ওবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি আমার রব তোমার রব ইন্নাহু হুমাই বিল্লাহি জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার বানায় আল্লাহর পুত্র বানানো মানে আল্লাহর অংশীদার বানানো যারা এরকম বানায় ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তালা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়ামা ওয়াহুন নারু এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়ামা আলি জালিমিন আমিন আংসার জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই আবার আল্লাহ তারা বলছেন লাকাদ কাফার আল্লাদিনা কালু নিশ্চয় কাফের হয়ে গেছে ওই সমস্ত লোকেরা যারা বলে আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয় তিনের তৃতীয় তিনটা মিলে হচ্ছে আল্লাহ আল্লাহ মেরি ঈসা যিশু মেরি ঈসা এই তিনে মিললে আল্লাহ এই তিনের একটা হচ্ছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন সালিহু সালাসা তিনের এক আল্লাহ বলছেন এই মতবাদ যারা পোষণ করে তারাও কাফের لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة যারা বলে আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয় তৃতীয়বাদে যারা বিশ্বাসী আল্লাহ বছর ওরাও কাফের ওয়ামামিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ তোমাদের আল্লাহ তো একজনই কেবলমাত্র একজন তারা যা বলছে এর থেকে যদি বিরত না হয় তাহলে তাদের এই কুফুরি করার কারণে আল্লাহর পক্ষ থেকে মর্মন্তুর শাস্তি কষ্টদায়ক শাস্তি আসবে এরকম ভাবে আল্লাহ তারা পরিষ্কার করে নাজিল করলেন এরপরে আল্লাহ তারা আরো বলেছেন ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহি কামাসালি আদম কি যেমন আল্লাহ তাআলা বিনা বাপে বিনা মায়ে সৃষ্টি করেছেন ঠিক এরকম ঈসাকে আল্লাহ তাআলা বিনা বাপে সৃষ্টি করেছেন সুম্মা কাল আলাহু কুন ফায়াকুন এরপরে বলেছেন কুন হয়ে যাও ফায়াকুন হয়ে যায় আল্লাহ তারা হয়ে যাও বললে হইয়া যায় আর আমার দেশে বুজুর্গরা যদি বলে হয়ে যাও হয়ে যায় আল্লাহ বললে হয়ে যাও কি হয়ে যায় আর এখন আকিদা কি সুফি সাবরা পীর সাবরা বুজুর্গরা যদি বলে হয়ে যাও তাহলে কি হয়ে যায় যাই হোক সেটা ভিন্ন বিষয়ে আমি আলোচনা করছি যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরা ঈসা আলাহ সালামকে যতই আল্লাহ বানাও আল্লাহর পুত্র বানাও ঈসা আলাহ সালাম কি বলছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হওয়াকে অস্বীকার করেন না তিনি আল্লাহর বান্দা ঠিক তেমনি ভাবে মুসলমানরাও বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর নবীকে আল্লাহর পুত্র না বরং আল্লাহর অংশ বানিয়েছে আল্লাহর রসুল সেজন্যই সাবধান করেছেন বুখারি সাহেবের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার ওমর খত্তাবাদী আল্লাহ কাল আল্লাহ তাতরুন্নি ওমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ আনহু বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি লা তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কামা আতরাতিন্না সারা ইবনা মারিয়াম যেরকম ভাবে বাড়াবাড়ি করেছে কে নিয়ে খ্রিস্টানরা ফাইন্নামা আনা আব্দুহু নিশ্চয় আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ফাকুল আব্দুল্লাহ রাসুলহু তোমরা বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল বুখারী হাদিস কিতাবুল আম্বিয়া বাবু কৌরিল্লাহি ওয়াজকুর ফিল কিতাব মারিয়াম এখানে আছে আমার ভাইয়েরা আল্লাহর রসুল সাল্লাম বলেন তোমরা বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আমরা সেটাই বলছি আমরা বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এবারে যারা আল্লাহর রসুল কিনে বাড়াবাড়ি করলো তারা কি করলো তাদের অনেক কাহিনী তারা বলে অনেকগুলো জাল হাদিস আছে কুন্ত নাবি আদম বাইনাল মায়াতিন আমি তখনও নবী ছিলাম যখন আদমের অস্তিত্ব ছিল মাটি এবং পানির মধ্যে একটা হাদিস তৈরি করলো এরপর আরো একটা হাদিস كنت أفضل النبيين في الخلق وآخرهم في الباس فبدأني قبل بي আমি নবী ছিলাম শুরুতে সৃষ্টির শুরুতে নবী ছিলাম শেষে পাঠানো হয়েছে আমাকে দিয়ে সৃষ্টির সূচনা করা হয়েছে আর এক হাদিস নূরের হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দিকে মনসুব করা হয় যে মৌসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসটা আছে জাবের থেকে বর্ণিত হাদিসটা শোনেন কেমনে বলছে তৈরি হাদিস জাল করা হাদিস আল্লাহর নবীর সানে বানানো হয়েছে এই হাদিসকে সূত্র করেই কত কাহিনী মা ফাতেমা একদিন জিব্রাইলকে বললেন চাচা যান তো জিব্রাইল বলো তুমি আমাকে চাচা কেন বললা কেন কি জানি কয় কুমিল্লার ভাষায় বড় চাচারে কি বলে জ্যাঠা জ্যাঠা বললা না কেন মানে বাংলায় বলতেছে মনে হচ্ছে আরবিতে জ্যাঠা আর চাচা কোনো পার্থক্য আছে আমি তো পাইনি এত আরবি পড়লাম আরবিতে আম্মুন বলা হয় চাচা বাস শেষ বড় চাচা ছোট বাপের ভাই যত আছে সবগুলিকে বলে কি আম্মুন চাচা এটাকে নিয়ে গেছে জিব্রাইলকে বলল চাচা তো জিব্রাইল খেপে গেল তুমি আমাকে চাচা কেন বললা জ্যাঠা কেন বললা না তো আল্লাহ নবীর কাছে নালিশ দিল ফাতে আমাকে জ্যাঠা বলে না চাচা বলেছে আল্লাহর নবী বললেন জিব্রাইল তুমি কষ্ট পেও না তুমি তো আসলেই চাচা জ্যাঠানা তুমি আমার ছোট ভাই কেমনে তুমি সৃষ্টি হয়ে কি দেখেছিলা বলো তো জিব্রাই বললাম আমি একটা নূর দেখেছি সত্তর হাজার বছর পর্যন্ত উদয় হয়ে থাকে আবার সত্তর হাজার বছর পর্যন্ত ডুবে যায় আবার সত্তর হাজার বছর থাকে আর এইরকম আমি সত্তর হাজার বছর বার দেখেছি এবারে আল্লাহ ডুবে বলেন তো ওই নূরটা এখন দেখো কিনা দেখো দেখি না তা তো দেখি না আমার দিকে তাকাও তখন নবীর চেহারার দিকে তাকাই দেখলো সেই নূরটা নবীর কলা চেহারায় আছে সোহান আল্লাহ কি সুন্দর এখন তো প্রমাণ হয়ে গেল নবী আসলে আসলে ফাতেমার জিব্রাইল কি হয় চাচা হয় কি হয় না জ্যাঠা হয় না এই কাহিনী বুঝাই দিল একটা হাদিস তৈরি শুনে লম্বা হাদিস আন জাবিরিন হাদিসটা জাল হাদিস এইটাকে কেন্দ্র করি যত জালের তৈরি হয়েছে আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত মানে জাবের নামে মিথ্যা বানাইছে قال قلت يا رسول الله আমি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলাম জাবের বলতেছেন আমি রসুলকে জিজ্ঞেস করলাম বে আবি আন্তা ওয়া উম্মি আপনার উপরে আমার মা বাপ কোরবান হয়ে যাক আখবিরনি আন আব্বালে শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলা শিয়া আমাকে বলুন আল্লাহ তাআলা সমস্ত কিছুর আগে প্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন قال النبي صلى الله عليه وسلم তখন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাল্লাহ খলা কাবলালা শিয়াই নূর নবী কামেন নূরিহি নিশ্চয় আল্লাহ তালা সব কিছুর আগে তোমার নবীর নূরকে তৈরি করেছেন মিন নূরিহি তার নিজের নূরের থেকে আল্লাহ তালা তার নিজের নূরের থেকে তোমার নবীর নূরকে তৈরি করেছেন ফাজা আলাদা আলিকা নূর ইয়াদু রুফিল কদর হাইসুসা আল্লাহ এরপরে সেই নূরটা যেথায় যেথায় ইচ্ছা ঘুরতে রইল ঘুরতে রইল ঘুরতে রইল ওয়ালামিয়া কুন ফিদার কাল ওয়াক্তে লৌহন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুল ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আর্দুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিউন ওয়ালা ইনসিউন সেই সময় না লৌহ ছিল না কলম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না ফেরেস্তা ছিল না আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না জিন ছিল না মানব ছিল কিছুই ছিল না এই সময় ওই নূরটা তৈরি করে রাখলো ফালা এরপরে যখন আল্লাহ তাআলা মাখলুকাতকে সৃষ্টি করার ইচ্ছে করলেন তারপরে কসসামা যালিকা নূর আকসামিন ওই নূরটাকে চারটে ভাগ করলেন ফাখলা কামিনাল জুজিলাব আল কলম প্রথম অংশ দিয়ে চারটে ভাগ করলেন তার প্রথম ভাগ দিয়ে তৈরি করলেন কলম অমিনা সানিয়াল লৌহ দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করলেন লৌহ লৌহ যাতে সব আসমানি কিতাব লেখা হয় আর তিন নম্বর অংশ দিয়ে তৈরি করলেন আল জান্নাত আবার নৌরা জান্নাত এবং নার জাহান্নাম তৈরি করলেন জান্নাত জাহান্নাম সুম্মা কাসামার বিয়াতা থাকলো চার নম্বর অংশ এই চার নম্বর অংশকে আবার আল্লাহ চারটে ভাগ করেছেন আর বা জাইন প্রথম অংশ ফাখালা কামিল আব্বালে নূর আবসারিল মুমিনিন প্রথম অংশ দিয়ে মোমিনদের চোখের নূর তৈরি করেছেন মমিনদের অন্তরের চোখের নূর তৈরি করে দিয়েছেন অন্তরের না মানে চোখের নূর চোখের বাহ্যিক চোখের নূর আর দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করেছেন নূরা কুলুবিহীম অন্তরের নূর তৈরি করেছেন অহুয়াল উল্লাহ এটার নাম মারেফাত আর তিন নম্বর অংশ দিয়ে তৈরি করেছেন নূর ইনসিহিম আল্লাহর সাথে যে সম্পর্ক সেই নূর তৈরি করেছেন মোহাম্মদ রসুল্লাহ এই তিন নাম্বার অংশ তৈরি করলেন এইভাবে তৈরি করে তারপর বলছেন আমি আরো বলছেন আদম আদম সৃষ্টি করার দুই হাজার বছর আগে আদম আলাহিসামকে সৃষ্টি করার দুই হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূরকে সৃষ্টি করেন তারপরে ওয়াজালাহুফি ওমদি এরপরে আল্লাহর আরসের সামনে খুঁটির সঙ্গে লাগিয়ে দিলেন ইউসাবিহুল্লাহ ইউকাদ্দিসুহু এই নূর আল্লাহর তসবি তাহাদিল করত সুম্মা খালাক আদম আলাই নূরে মোহাম্মদ এরপরে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে নূরে মোহাম্মদ থেকে মোহাম্মদ সাল্লাহ নূর থেকে ওয়া খালাকা আর নবিয়িন আলাইহিস সালাতু ওয়াসসালাম মিন নূরে আদম আলাইহিস সালাম এরপরে আদমের নূর থেকে অন্য অন্য সমস্ত নবীদের সৃষ্টি করা হলো এইভাবে হাদিসগুলো তৈরি করেছে হাদিসগুলো সম্পর্কে সমস্ত মহাদ্দেশিনদের একমত হাদিসগুলো আস্তালাহ মৌদুহ কারণ এগুলো সব জাল হাদিস ভুয়া হাদিস আল হাদিস নামে জাল হাদিস তৈরি করেছে যার কোনো ভিত্তি নেই এই হাদিসগুলোকে কেন্দ্র করে এই বাড়াবাড়ি তৈরি হলো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহর অংশ বানাইল এইভাবে যে আল্লাহর প্রথম ওই যে নূরের তৈরি থেকে নূর বের করলো এবং এই নূর দিয়ে তৈরি হলো আমার ভাইয়েরা নূর কোরআন শরীফে কোরআনকে নূর বলা হয়েছে নূর আমরা বলি ওসমান জিন নূর আইন কয়েক যে আল্লাহর নবীর দুই মেয়ে বিয়ে করার কারণে ওসমানকে দুই নূরের অধিকারী বলা হয় তো নবীর মেয়েরাও তো নূর আর তোমরা বলো নবীর নূর না আরে ভাই নূর মানে আলো আমরা বলি যে চোখের আলো কোরআন আলো শিক্ষাই আলো এগুলো অর্থ কি এরকম আলো বলা হয়েছে এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর অংশ বানিয়ে আল্লাহর নূর থেকে একটা অংশকে সৃষ্টি করলো সেখান থেকে নবীকে তৈরি করলো তারপরে এই ভাগ করলো যা একদম বললাম আল্লাহ রাসুল সেজন্য বলেছেন তোমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা ফি উম্মিল কিতাব লেখা নবীন আমি খা তামান্নবীন আদম আমি নবী এটা ভিন্ন বিষয় যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে তৈরি করবেন এই পরিকল্পনা আগেই ছিল যেমন আমরা এই টেবিলটা তৈরি করব কি জন্য কিতাব রাখার জন্য এটা আমার মাথায় আগে তখন কাঠ লোহা আলাদা এখন যদি আমি বলি এই টেবিলটা আমার কাছে টেবিল ছিল তখন যখন এই টেবিলটার অস্তিত্ব ছিল কাঠ এবং লোহার মধ্যে বলা ঠিক আছে কিনা একটা হাদিস এরকম আছে যে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কুন্ত কুন্তু নবী মাতা ইয়া রসুল্লাহ মাতা কুতিপ্তা কুন্তা নবীয়ান আপনি কখন নবী ছিলেন অফির আওয়াজের মাতা কুতিপ্তা নবীয়ান আপনাকে কখন নবী আকারে লিপিবদ্ধ করা হয়েছে নবী আকারে আপনাকে কখন লেখা হয়েছে আদাম জাসাদ বললেন যে যখন আদম রুহ এবং দেহের মধ্যে তখন তার মানে যেমন প্রত্যেকটা শিশুর যখন বডি তৈরি হয়ে যায় রুহ এখন আসে নাই তখন চারটা জিনিস লেখা হয় বলা হয় হাদিসে তার বয়স কি হবে ভালো হবে না মন্দ হবে তার রিজিক কি হবে মৃত্যু কবে হবে এইগুলো লিখে দেওয়া হয় ঠিক এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাবেন সর্বশ্রেষ্ঠ নবী এই পরিকল্পনা আগেই ছিল সে অর্থে এরকম আছে কিন্তু এটাকে কেন্দ্র করে জাল হাদিসগুলো তৈরি করলো যে আমি নবী ছিলাম তখন যখন আদমের অস্তিত্ব মাটি এবং পানির মধ্যে তা বলা হয় নাই এবারে আসুন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামদেরকে নিয়ে আমরা আজকে গুলু বাড়াবাড়ি করা এই প্রসঙ্গে আমরা আলোচনা করা যে বাড়াবাড়ি করা যাবে না বরং তিনি ছিলেন মানুষ মানুষের নবী মানুষ হবে তিনি মানুষ যা দিয়ে তৈরি তা দিয়ে তৈরি তিনি আল্লাহর জাতি নূর দিয়ে তৈরি বা তিনি মানুষ মাটি দিয়ে তৈরি এরকম তৈরি না এরকম বলে বাড়াবাড়ি করে আল্লাহর আসনে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আসবেন আসার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা সুন্দর পরিবেশ তৈরি করছেন দুনিয়াতে আসবেন আমাদের নবী আসবেন আর নবীরা আসবেন এ কথা আমি বারবার আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলমিন এই নবীদেরকে তৈরি করলেন একটা পরিকল্পিত ভাবে যে দুনিয়াতে তিনি তাও হেজে দাওয়াত দেওয়ার জন্য কিতাব দিবেন রসুল দিবেন সে রসুলদের প্রশিক্ষণ দিলেন এবং রসুলদেরকে এক জায়গায় একাত্র করে তারপর একটা সম্মেলন করলেন কোরআনুল করিমের সুরাল ইমরানের একাশি নাম্বারে বলা আছে আল্লাহ তালাবুল আলমিন বলছেন যখন আল্লাহ তারা অঙ্গীকার নিলেন সমস্ত নবীদের থেকে নবীদেরকে একাত্র করলেন নবীদেরকে সম্মিলিত ভাবে সম্মেলন করলেন নবীদের থেকে অঙ্গীকার নিলেন আর বললেন লামা আতেই তুকুমিন কিতাবি ও হেকমাতিন আমি তোমাদেরকে কিতাব দান করব তোমাদেরকে হেকমা দান করব তোমাদেরকে দিনই জ্ঞান দান করব তোমাদের ধারাবাহিকতা চলতে থাকবে সুম্মা যা আকুম রসুল মা আকুম অতবার তোমাদের মাঝে একজন রসুল আসবেন যে রসুল তোমাদেরকে সত্যায়ন করবেন তোমাদের স্বীকৃতি দিবেন তোমরা সত্যনবী ছিলে তোমাদের দায়িত্ব হবে সেই নবী যখন দুনিয়াতে আগমন করবেন তোমাদের মাঝে গিয়ে পৌঁছে যাবেন তখন তোমাদের কাজ হলো সেই নবীর প্রতি ইমান আনা তাকে সাহায্য করা কল করার তুম তোমরা মেনে নিচ্ছ কিনা সেই নবী যখন যাবেন তখন তোমাদের দায়িত্ব সেই নবীর প্রতি ইমান আনা তাকে সাহায্য সাহায্য করা মুসলমান একদিকে এই ভণ্ডগুলো সুফিগুলো নবীর মহাব্বতে বুধ হয়ে আছে আশেখে নবী দাবি করছে আর একদিকে এই বিষয়ে আবার মানে না এই বিষয়ে বলে যে পরকালে মুক্তির জন্য আল্লাহর নবীর আসার পরে যে দিন শরিয়াত এইটা গ্রহণ করা দরকার নাই যার যে ধর্ম আছে সেই ধর্মে বসে তার রবকে তার সৃষ্টিকর্তাকে ডাকলে মানে পরকালে মুক্তি পাওয়া যাবে এটা কি নবীকে শান বাড়ানো হলো ছোট করা হলো আল্লাহ তারা অঙ্গীকার নিচ্ছেন নবীদের থেকে যে তোমাদের নবুয় তোমাদের হেকমাত দেওয়া হবে এই শর্তে যে সেই নবী যখন যাবেন লাতু মেনুন্না বিহি ওলা তনসরুন নাহু সেই নবীর প্রতি মান আনবে তাকে সাহায্য করবে এটা মেনে নিচ্ছ কিনা বলো মানতেছ কিনা আকরার তুম তোমরা বিশ্বাস একরার করছো কিনা ওয়াখাজ তুম আলা জালিক মিশ্রী পাক্কা ওয়াদা করছো কিনা পালু আকরার না আল্লাহ বলছেন হ্যাঁ সব নবীরা বলল আমরা স্বীকার করছি আমরা মেনে নিচ্ছি আমরা সেই নবী আসলে তার প্রতিমান আনবো তাকে সাহায্য করবো পাল আল্লাহ তারা বলছেন ফাসাদু তোমরা সাক্ষী থাকো ওয়ানা শাহিদিন আমি তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে আছি সাক্ষী হয়ে রইলাম সুরা আল ইমরান তিন নম্বর সুরার একাশি নম্বর আয়াত আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলমিন এক মহা পরিকল্পনা করে রুহু জগতে নবী রসুলদেরকে আলাদা করে একটা মহা সম্মেলন করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন্দ্র করে যে এই নবী যখন যাবেন তখন তোমাদের নবুয়ত তোমাদের শরিয়াত সব বাতিল হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই যে হাদিসটা বলেছিলাম ওমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালহু আল্লাহ নবীর কাছে একটা তাওরাতের খণ্ড এনে হাজির করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাসমা মিন ইহুদা হাদিস আমরা ইহুদিদের থেকে অনেক সুন্দর সুন্দর হাদিস শুনি খুব মজা লাগে তো জীবনা আফানাকতুবা অদহা আমরা কিছু লিখে রাখব রাখবো কি এই বলে আল্লাহ নবীর সামনে তাওরাতের খণ্ড পড়া শুরু করে দিলেন উনি আর আল্লাহ নবীর চেহারা দিকে তাকান নাই পড়তে লাগলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তারা আনহু লক্ষ্য করলেন আল্লাহ নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবু বকর বললেন সাকিলাতকা সাওয়া কিলু অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর এবারে নবীর চেহারার দিকে তাকাইল বুঝতে পারল আল্লাহ নবী রাগ করেছেন সঙ্গে সঙ্গে তবা করলেন বললেন রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামের দিনাও অবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নবী ওয়া রাসূলা আমি আল্লাহর নবীকে নবী এবং রসুল মেনে নিচ্ছি ইসলামকে দিন হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে আর আল্লাহকে রব হিসেবে নিচ্ছি তবা করলেন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন অমর তুমি আমার সামনে তাওরাত পেশ করছ জেনে রাখো এই তাওরাত যেই নবী মূসার উপরে নাজিল হয়েছিল সেই নবী মূসাও যদি আজকে জীবিত থাকত ও আদরাকা নবুয়াতি এবং আমার নবুয়াতকাল পেত মা ওয়াসি আহু ইল্লা ইত্তিবাই তাহলে সেই মূসা নবীর জন্য কোন রাস্তা ছিল না কোন উপায় ছিল না পরকালে মুক্তি পাওয়ার ইল্লা ইত্তিবাই আমার ইত্তেবা করা আমার অনুসরণ করা আমার শরিয়াত মেনে নেওয়া ছাড়া তার নাজাতের কোন উপায়ও ছিল না পরিষ্কার হয়ে গেল আমাদের নবীজি দুনিয়াতে আগমনের পরে আমাদের নবীর শরিয়াত চলে আসার পরে এর পরে যদি কোনো ব্যক্তি অন্য কোন নবীর অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ পালন করে সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামি সেই ব্যক্তি মুসলমান না কাফের এই শয়তানগুলো এই সুফিগুলো এই ভণ্ড পীরগুলো একদিকে নিজেদেরকে নবীর আশেক দাবি করে নবীকে নিয়ে বারবার বাড়াবাড়ি করে আর একদিকে নবীর ধর্মের সর্বনাশ করেছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই একদিকে নবীর জন্মদিন কি ঘটা করে পালন করলো যে বাইতুল মুকাররা মসজিদকে দীপালি পূজার চেয়েও সুন্দর করে সাজিয়েছে ঠিক কিনা মুসলমান ঘরে ঘরে আলোকসজ্জা করছো দীপালি পূজা করছো ঠিক আছে আল্লাহর নবীর সাহাবিরা এই কাম করেন নাই তারা ঘরে ঘরে কি বাতি জ্বালিয়েছিলেন আল্লাহ নবীর সাহাবিরা মসজিদে আলোকসজ্জা করেছিলেন আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীর রেখে যাওয়া দিনকে পৃথিবীতে কায়েম করার জন্য নবী যেভাবে যুদ্ধ করেছেন দান্নার শহীদ করেছেন লোহার টুপি মাথায় পড়েছেন ঠিক তেমনি ভাবে সাহাবাই কেরাম যুদ্ধ করেছেন জীবন দান করেছেন দিনের ব্যাপারে কোনো আপোষ করেন নাই আর আজকে মাশাল্লাহ দিনের ক্ষেত্রে এহুদি খ্রিস্টান মূর্তি পূজকদের সঙ্গে আপোষ করে তারপরে তারা আসে গেছে তারপরে কি নবীর জন্মদিন পালন করছে নবীর জন্মদিন যদি সত্যিকারই তোমার কাছে এত ভালো হয়ে থাকে ভালোবাসো আমরাও খুশি আল্লাহ নবী জন্মগ্রহণ করে করেছেন আমরা খুশি না বাজার খুব খুশি আমরাও খুশি তোমরাও খুশি মাশাল্লাহ ভালো তবে আমরা জিজ্ঞেস করতে চাই যেই নবীর মহাব্বতে তুমি এত খুশি সেই নবীর আদর্শ তোমার ব্যাংকে নাই আদালতে নাই সংসদে নাই বরং দেখেছি কোরআনে যখন সুদের বিষয়ে আলোচনা করা হয় সুদ হারাম তখন এই লোকগুলোর চেহারা মলিন হয়ে যায় যখন বলা হয় মদ হারাম তখন লোকগুলোর চেহারা মলিন হয়ে যায় যখন বলা হয় মূর্তি হারাম তখন এই লোকগুলোর চেহারা মলিন হয়ে যায় যখন কয়েকদিন পরে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে যে মূর্তিগুলো ভেঙ্গেছিলেন তিনশো ষাট মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন সেই মূর্তি যারা রাস্তার গামরে মরে তৈরি করে সেই মূর্তি যারা স্কুলে তৈরি করে কলেজে তৈরি করে ইউনিভার্সিটি তৈরি করে এরপরে তার সামনে নগ্ন পায়ে হেঁটে যায় এরপরে তাকে ফুলের মালা চড়ায় এরপরে তার সামনে নিরবতা পালন করে ও আমার জাতি সেইগুলো কি আল্লাহ নবীর আশেক না দুশ্মন আল্লাহ নবীর আশেক দাবি করো আলোক সজ্জা করেছ মিলাদুল নবী পালন করেছ আমাদের আপত্তি নাই সাহাবাই কেরাম করে নাই তারপর তোমরা করেছ তোমরা সাহাবিদের চেয়ে বেশি আশেক কিন্তু আসো দেখি আল্লাহ নবীর সেই দিন কোথায় তোমাদের সঙ্গে আছে এজন্য মনে রাখতে হবে আশেক রাসুল সাহাবাই কেরাম দাবি করেন নাই আশেক শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই আশেক শব্দ ভালো কোনো অর্থে প্রকাশ হয় না আমরা বাংলায় অনেক মহাব্বাদ ভালোবাসা অনেক শব্দ আছে এর মধ্যে একটা শব্দ আছে প্রেম প্রীতি এই শব্দটা কি ভালো কোন অর্থে ব্যবহার হয় ঠিক এই বাংলা ভাষায় প্রেম আর প্রীতি যে শব্দে ব্যবহার হয় আরবিতে এস্কো আশেক এই অর্থে ব্যবহার করা হয় এই জন্য আল্লাহ সুবাহান কোরআনের কোথায়ও আশেক বা এস্কো শব্দ ব্যবহার করেন নাই আর আমাদের সে আশেক রাসুল তার মানে ওই এস্কো যেমন প্রেম যেমন ভুয়া এটাও কি ভুয়া এদের দাবিতেই পরিষ্কার হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আল্লাহ রসুলের সহি মর্যাদা যেটা আমরা বাড়াবাড়িও করব না ছাড়াছাড়িও করব না সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী যুদ্ধ আলোচনা হবে আল্লাহ তালা তার রাসুলের জন্য পাঠাবেন সেই রসুলকে পাঠাবার জন্য স্থান নির্বাচন করেছেন বংশ নির্বাচন করেছেন স্ত্রী নির্বাচন করেছেন সন্তান নির্বাচন করেছেন সাহাবি নির্বাচন করেছেন নাম নির্বাচন করেছেন এরকম ভাবে সব কিছু নির্বাচন করেছেন কিভাবে সেই আলোচনা আগামী যুবে হবে আপনারা আগে আগে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন